হকের পথে লড়িয়া মরণ জুলুমের অবসান করিয়া বেদন হকের পথে লড়িয়া মরণ জুলুমের অবসান করিয়া বেদন হকের পথে লড়িয়া মরণ জুলুমের অবসান করিয়া বেদন খোদার দিনের নিশানুরাতে খোদার দিনের নিশানুরাতে খোদার দিনের নিশানুরাতে লড়ব মোরা সারাক্ষণ আমরা हम सब जागरुन हम सब जागरुन हम सब जागरुन हम सब जागरुन हम सब जागरुन हम सब जागरुन हम सब जागरुन हम सब जागरुन ইসলামী রঙে রঙিন হয়ে বাংলা হবে বিমোহিত আল কোরআনের প্রদীপ জেলে করব মোরা আলোকিত ইসলামী রঙে রঙিন হয়ে বাংলা হবে বিমোহিত আল কোরআনের প্রদীপ জেলে করব মোরা আলোকিত আমাদের স্লোগান অন্যায়ের অবসান আমাদের স্লোগান জুলুমের অবসান আমাদের স্লোগান বাতিলের অবসান হবে দিনের বিজয় বাতিল পতন হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ হম সব জাগরণ প্রতিভা বিকাশে আইরে তোরা আইরে ছুটে খোদার সেনা দল আমরা গড়ব আগামীর পৃথিবী মানি না তো জালিমের শৃঙ্খল প্রতিভা বিকাশে আয়ের তোরা আয়ের ছুটে খোদার সেনা দল আমরা গর্ব আগামীর পৃথিবী মানি না তো জালিমের শৃঙ্খল আমাদের অভিযান চলবে অবিরাম আমাদের অভিযান চলবে অবিরাম আমাদের অভিযান চলবে অবিরাম হটব না পিছু যদি আসে ও মরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ হাম সব জাগরণ